দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মাহে রমজানের সর্বশেষ জুমার জুমার সালাত আদায় করার জন্য মাস্তিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ যদিও জুমাতুল বিদা বলতে কিছু নেই আমরা হাদিসে শুধু হাজ্জাতুল বিদা বিদায়ী হজ সম্পর্কে পাই বিদায়ী হজ বলতে হাদিসে উল্লেখ আছে জুমাতুল বিদা বলতে কোনো শব্দ হাদিসে উল্লেখ নেই কিন্তু জুমার গুরুত্ব এমনি অনেক তারপরে রমজানের শেষ জুমা এটার গুরুত্ব আরো অনেক বেশি যেহেতু শেষ দশকের গুরুত্ব হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমরা জাকাত সম্পর্কে আলোচনা করছিলাম যেহেতু রমজান মাস একদিকে যেমন সিয়াম পালনের মাস একদিকে তবা ইস্তেকফারের মাহিনা আর একদিকে এটা জেহাদের মাহিনা একদিকে গরিব দুঃখীদের সহমর্মিতার মাহিনা আর একদিকে আল্লাহ সুবহান কাছে নিজেকে সবচেয়ে বেশি আল্লাহর প্রতি আস্থাশীল প্রমাণ করার মাহিনা যে কারণে রমজানুল করিমের বিকেল বেলায় যখন পানির পিপাসায় গলা শুকিয়ে আছে আসরের নামাজের অজু করার জন্য মুখে পানি দিয়েছে একটু পানি গলার ভিতরে নিলে গলাটা ঠান্ডা হয়ে যায় দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয় টের পাওয়া সেই মুহূর্তেও এক আল্লাহকে ভয় করে এই মুখের ভিতর থেকে পানিটা গলার ভিতরে না দিয়ে ফিকে ফেলে দেয় এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্ব অবস্থায় ভয় করা আল্লাহ তারা সব কিছু দেখেন এবং শুনেন এই বিশ্বাস স্থির করার মাহিনা রমজানুল করিম এজন্যই আল্লাহ রব্বুল আলমিনের সাদ করেন হাদিসে কুদসি কুল্লু আমাল ইবনে আদম ইউদাফু মিনাল আশারাত ইলা সাবঈমিয়াতে দিফিন বনি আদমের সব আমলগুলো দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় ইল্লা সম কিন্তু শুধুমাত্র সম ছাড়া কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন রোজা যেহেতু আমার জন্যই রাখা হয় এবং আমি নিজেই এর বিনিময়ে দান করব আমি এটা আগে আলোচনা করেছি যে আমরা তো তো আল্লাহর জন্যই করি হজ আল্লাহর জন্যই করি জাকাত আল্লাহর জন্যই দেই তাহলে আল্লাহ তালা কেন বললেন যে রোজাটা আমার জন্যই রাখা হয় আমি এর বিনিময়ে দিব কেন আমরা অন্যগুলি কি তোমার জন্য করছি না হ্যাঁ অন্যগুলো আল্লাহর জন্য করা হলেও অন্য উদ্দেশ্য থাকা স্বাভাবিক সুযোগ আছে কিন্তু সিয়ামের মধ্যে কোনো সুযোগই নেই যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম না রাখে তাহলে সে এমন গোপন ভাবে সিয়াম ভাঙতে পারে যা দুনিয়ার কোনো ব্যক্তি টের পায় না সেই সময়ও সে আল্লাহকে ভয় করে এমনকি গলা পর্যন্ত পানি নিয়ে কুলি করে পানিটা ফেলে দিল কার ভয়ে ইমানের চূড়ান্ত পরীক্ষা এটা যেভাবে তুমি সিয়ামের বিকেল বেড়ায় মুখের ভিতরে পানি নিয়ে এটাকে গলার ভিতরে নাও নাই আল্লাহকে ভয় করে এরকম মনে রাখতে হবে তুমি যে কোনো ক্ষেত্রে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছো সুদ খাচ্ছ ঘুষ খাচ্ছ মিথ্যা বলছো প্রতারণা করছো ধোকা দিচ্ছ যা কিছু করো সবগুলো ওই আল্লাহ তালা দেখেন যে আল্লাহকে ভয় করে তুমি পানি পান করো নাই এই বিশ্বাস যদি একজন আর থাকে তাহলে সে বলতে পারে না যে টেবিলের নিচ দিয়ে দাও যেন কেউ না দেখে এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে সে কারো ফাইল আটকাতে পারে না ঘুষের জন্য আমরা তো ছিনতাইকারী মনে করে রাস্তায় যারা ডাকাতি করে ছিনতাই করে বরং সবচেয়ে বড় ছিনতাইকারী হচ্ছে যারা সরকারি চাকরি করে অফিসে বেতন নিয়ে এরপরে মানুষের ফাইল আটকিয়ে লক্ষ লক্ষ টাকা যারা চিন্তাই করে তারা সবচেয়ে বড় চিন্তাই করি ওরা সবচেয়ে বড় টাকা এদের ভয় করা উচিত সিয়ামের মাধ্যমে একদিকে সিয়াম এই দুনিয়াদারদের লোভীদেরকে শিক্ষা দিচ্ছে আর একদিকে ইসলামকে যুগে যুগে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা এক শ্রেণীর লোক হচ্ছে শাসক গোষ্ঠী যারা আল্লাহর বিধানকে কোনো যুগী বরদাস্ত করে নাই নবীদের সংঘর্ষ হয়েছিল এই শাসকদের সঙ্গে যুগে যুগে আপনারা জানেন মৌসা সালাম যখন তাওহিদের দাওয়াত দিলেন এক আল্লাহর সার্বভৌমত্ব এক আল্লাহর কমান্ড তখন ফেরাউন শক্তি দাঁড়িয়ে গেল রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে গেল ইব্রাহিম সালাম যখন তাওহিদের দাওয়াত দিলেন তৎকালীন সরকারি শক্তি রাজনৈতিক শক্তি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল ফেরাউনি শক্তি দাঁড়িয়ে গেল নমরুদের শক্তি দাঁড়িয়ে গেল এমনি ভাবে আমাদের নবীজি যখন তাওহীদের দাওয়াত পেশ করলেন তখনও মক্কার যারা শক্তিশালী ক্ষমতাশালী ছিল রাজনৈতিক যারা লিডার ছিল তারা বিরুদ্ধে দাঁড়িয়ে গেল বুঝা গেল যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে একদল শাসক গোষ্ঠী যারা নিজেদের সার্বভৌমত্ব এবং নিজেদের কমান্ড নিজেদের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধানকে বাতিল করেছে আল্লাহর বিধানকে বাতিল করে আল্লাহর জায়গায় নিজেরা আল্লাহ হয়ে এরপরে আল্লাহর বিকল্প আইন তৈরি করেছে এ হলো একদল শাসক গোষ্ঠী আপনারা অনেকেই মনে করেন যে আমরা তো মুসলমান মক্কার লোকেরা মূর্তি পূজা করতো আমরা তো মূর্তি পূজা করি না জেনে রাখবেন মক্কার লোকেরা যেই মূর্তি পূজা করত সেই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর বিধানকে বাতিল করার সেই মূর্তি কোনোদিন নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার মালিক দাবি করে নাই সেই মূর্তি কোনোদিন আর একটা মূর্তিকে তৈরি করতে পারে নাই সেই মূর্তি কোনো মূর্তিকে হেফাজত করতে পারে নাই যেমন পারে না বর্তমান যুগের মূর্তিগুলো কিন্তু আমরা এমন একদল মূর্তি তৈরি করে সংসদে পাঠাচ্ছি যেই মূর্তিগুলো যে হুকুম দেয় আমরা পালন করি এর নাম এবাদত এবাদত মানি হচ্ছে যার হুকুম পালন করা হয় আনুগত্য করা হয় এই লোকগুলো নিজেরা সার্বভৌম ক্ষমতার দাবি করে মানে আল্লাহ হয়ে যায় এরপরে ওইখানে বসে আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে নিজেরা রব হয়ে যায় আইন কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র তারা জানবেন আইন বলা হয় সার্বভৌমত্বের কমান্ডকে যার ক্ষমতা আছে তার হুকুমটাকে আইন বলা হয় আপনি একটা কারখানার মালিক দশ লক্ষ কর্মচারী আপনার আছে অধীনে আপনি যেহেতু মালিক আপনি হুকুম দিলে কার্যকর হবে আপনার কারখানায় আমার কোনো ক্ষমতা নাই আমার হুকুম দিলে কাজ হবে কিছু এজন্যই যে কোনো গণতান্ত্রিক দেশ জনগণকে বলে যে তোমরা সমস্ত ক্ষমতার মালিক আমাদের রাষ্ট্রীয় সংবিধানে আছে সাতের একে এখন নতুনটায় কত আমার জানা নেই আগেরটা আছে সাতের একে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ তার মানে আল্লাহ ক্ষমতার মালিককে আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন মালিকাল মুল্ক হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ আল মুলক আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তুতিল মুলকামাং সাউ তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো আর তুমি যার থেকে ইচ্ছে করো ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জু মাংতাশাউ তুমি যাকে ইচ্ছে করো ইজ্জাত দান করো অত জিল্লু মাংতাশাউ তুমি যাকে ইচ্ছে করো অপমান করো বিয়াদিকাল খাইরু সমস্ত মঙ্গলের চাবি কাঠি একমাত্র আল্লাহ তোমার হাতে কার হাতে তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে না জনগণ আপনি বলবেন যে আমরা তো আল্লাহকে সমস্ত ক্ষমতার মালিক মানি মানে দেশের ক্ষমতার মালিক জনগণ এই এইটা বলি আমি এইবার ভালো জায়গায় আসতেন আপনি ফেরাউন এই অর্থেই নিজেকে রব দাবি আল্লাহ দাবি করেছিল ফেরাউন নিজেকে আসমানের আল্লাহ দাবি করে নাই তাহলে তাকে কেউ মানত না ফেরাউন দাবি করেছিল আলাই সালি মুলকু মিসরিন হাজা কোরআন স্পষ্ট আছে এই মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতার মালিক আমি নই তাহলে বুঝে গেল এখনো যারা এই জনগণের সার্বভৌম ক্ষমতার মালিকের পরে ভোটের মাধ্যমে হস্তান্তর করে সেই ভোটের মাধ্যমে সংসদে পাঠাইল এবারে দেশের জনগণের যত ক্ষমতা সেই ক্ষমতার মালিক হলো কয়েকজন এমপি এবারে তারা সার্বভৌম ক্ষমতার মালিক মানে তারা আল্লাহর আসন দখল করেছে এরপরে আপনি যদি বলেন যে না এটা মানব না আমি বলি তাহলে দ্বিতীয় নাম্বার কাজটা করে কি ওরা যদি ওখানে বসে কোন আইন তৈরি করে কারেন্টের বিল কত হবে রাস্তার ট্যাক্স কত হবে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু যখন দেখলাম ওই লোকগুলো ওখানে বসে আল্লাহর আইনকে বাতিল করে যেটা যেটা ওদের মতের সঙ্গে মিলে না সেখানে আল্লাহর আইনকে বাতিল করে নিজেরা বিকল্প আইন তৈরি করছে তখন আর কোনো সন্দেহ থাকা উচিত নয় যে এই লোকগুলো নিজেরা আল্লাহর আসন দখল করেছে এরপরেও যারা ওদের ওকালাতি করেন আজকে রমজানের শেষ জুমায় ভালো করে বুঝে রাখেন ইমানটাকে তাজা করেন আল্লাহ রাব্বুল আইন দিয়েছেন আসারে কুয়ারে কত ওয়াই দিয়ে হুমা চোর চাই পুরুষ হোক নারী হোক এই চুই বন্ধ করতে হলে ওদের হাত কেটে ফেলে দাও আইনটা কার এই আইন আপনারা আস্তে আওয়াজ করবেন মসজিদের ভিতরে আপনারা শুনে থাকবেন খালি আল্লাহর আইন আল্লাহ সুবহান আইন দিয়েছেন এই আইন যদি আজকে কার্যকর থাকত তাহলে ঈদের বাজারে টাকা ছিনতাই করার সাহস কারো থাকত কিন্তু আল্লাহ আইনকে এখানে বাতিল করে দিয়েছে হাত কাটা যাবে না এটা বর্বর আইন এরপরে জেল আর জরিমানা তার বিকল্প তৈরি করলো এবারে বোঝা গেল আল্লাহর আইনকে বাতিল করে যারা বিকল্প আইন তৈরি করেছে কোরআনের বিধানকে বাতিল করে যারা বিকল্প আইন তৈরি করেছে তারা নিজেরা আল্লাহর আসন দখল করেছে এদের কোন হুকুম যারা মানবে তারা মুসলিম হতে পারে না এমনি ভাবে আল্লাহ তালা বলেছেন কোরআন স্পষ্ট আয়াত ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহার্রামার রেবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম আজকে যারা সুদের লাইসেন্স দিয়ে Bangladesh bank Janata bank Rupali bank Pubali bank Sonali bank যত ব্যাংক আছে তাছাড়া ইসলামী ব্যাংকের নামে যেগুলো চলে সেগুলো তো ওই ব্যাংকেরই অধীনে এই সবগুলোতে যারা সুদের লাইসেন্স দিয়ে আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করছে তারা কার আসন দখল করেছে এমনি ভাবে আল্লাহ তারা হুকুম দিয়েছেন তোদের দেশের নারীদেরকে ধর্ষণ করে চিন্তাই করে ঠিক আছে বিধান আছে ব্যবিচারী নিয়ার ব্যবিচারী পুরুষ হোক আর নারী হোক অবিবাহিত হলে ওদেরকে একশো দোররা মারো আর যদি বিবাহিত হয় তাহলে ওই বাঁদরগুলোকে ধরে আনো গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো রেডিও টেলিভিশনে প্রচার করে ওগুলোকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও যারা দেখবে আর যারা শুনবে জীবনে যেন জেনাবে বিচারের নামটা মুখে উচ্চারণ করতে না পারে এরকম যদি এই বিধান কার্যকর থাকতো তাহলে কি এই দেশে এত নারী ধর্ষণ হতো কিন্তু এখানে আল্লাহর আইনকে বাতিল করে দিয়েছে এমনি ভাবে পদে পদে আল্লাহর বিধানকে বাতিল করে দিয়েছে এক জায়গায় দুই জায়গায় আমি বললে অনেকগুলো বিষয় আছে একদিকে শাসক গোষ্ঠী আল্লাহর বিধানকে বাতিল করে নিজেরা আল্লাহর আসন দখল করেছে আর দুই নাম্বার হচ্ছে একদল যাজক শাসক আর কি এই কথাটা আমার না আলী রাদি আল্লাহ আনহুর একটা কবিতা আছে মাদ্রাসায় যারা পড়েছেন মুতা আল্লিম নামক কিতাবে আছে وهل أفسد الدين إلا الملوك وأحبار سوء ورهبانها যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই প্রকারের লোকেরা কয় প্রকার এক প্রকার শাসক আর এক প্রকার ওয়াহবার হুবানুহা এক প্রকার আলেম যাজক যে আলেমরা ওই শাসকদের পা চাটা গোলামি করে আল্লাহর বিধানকে পরিবর্তন করে ওদেরকে খুশি করার জন্য আল্লাহর কালামের কিছু অংশকে গোপন করে কিছু অংশকে বিকৃত করে ওদের চাহিদা মতো ফতুয়া দিয়ে দেয় এরা যুগে যুগে আল্লাহর দিনকে পরিবর্তন করেছে এখনো তার ব্যতিক্রম নয় এই লোকগুলো সেই মক্কার মূর্তির স্থান দখল করেছে একদল শাসক যেমন দখল করেছে এরাও দখল করেছে আপনি কোরআন শরীফ পড়লে বুঝবেন আমি প্রায় বলে থাকি আমার যুগের মানুষের ধারণা হচ্ছে আমরা মুসলমান কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি আর মক্কার লোকেরা কাফের ছিল এজন্য যে আল্লাহকে বিশ্বাস করত না ডাহা মিথ্যা কথা মক্কার লোকের আল্লাহকে বিশ্বাস না করলে তারা খানায় কাবা তৈরি করলো কি জন্য মক্কার লোকের আল্লাহকে বিশ্বাস না করলে আল্লাহর নবীর আব্বার নাম আবদুল্লাহ হলো কি করে মক্কার লোকের আল্লাহকে বিশ্বাস না করলে আল্লাহর ঘরে তার তফ করতো কেন হজ করতো কেন কোরআন স্পষ্ট বলছে ওরা ইনসাল তাহমান খালা কাহমলা ইয়াকুলুন্নাল্লাহ হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন কোরআন আরো বলছে ওলা ইনসাল তাহমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন লা ইয়াকুলুন্নাল্লাহ তারা বলবে সৃষ্টি করেছেন কে তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ তারা আগেও বিশ্বাস করত দোষটা ছিল কোন জায়গায় মূর্তি পূজা করতে এই তো কথা মূর্তি কেন পূজা করত তাও কোরআনকে জিজ্ঞেস করো কোরআন বলবে মা না আবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা আমরা এই দেবদেবী এবং মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করে ইবাদত করি না বরং এদেরকে একমাত্র একটা উদ্দেশ্যে ইবাদত করি এরা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে কোরআনে আরো বলছে হাউলা ইসুফা হাউলা ইন্দাল্লাহ এই দেবদেবী মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী ও আমার জাতি যেরকম ভাবে মক্কার কুফাররা দেবদেবী আর মূর্তিদেরকে ভায়া মনে করত মাধ্যম মনে করত আমার জাতি সেই জায়গায় জীবিত মূর্তি দামি পীর নামে একদল জীবিত মূর্তিদেরকে মাজারওয়ালাদেরকে সেই মূর্তির স্থানে বসাইয়া এদেরকে মাধ্যম রূপে বিশ্বাস করে তারপরে আল্লাহকে বিশ্বাস করে এই পীরগুলো বইতে লিখে দিয়েছে আল্লাহকে পাইতে হলে কোনো মাধ্যম ছাড়া পাওয়া যাবে না এই পীরদের কবিতা আছে ना किताबों से नवाजों से नजर से पैदा দিন होता है बुजुर्गों के नजर से पैदा তোমার কোরআন দিয়ে হবে না কিতাব দিয়ে হবে না বুজুর্গ নজর দিলে তাওয়াজ্জু দিলে দিন পয়দা হয়ে যাবে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী আবু তালেবকে সারা জীবন নজর দিলেন দোয়া করলেন সারা জীবন দাবাত দিলেন যে আবু তালেব নবীর পক্ষে সারা জীবন কাজ করলো আবু তালেব মৃত্যুর সময়ও আল্লাহর নবীর পাশে গিয়ে বলছেন চাচা আবু তালেব সারা জীবন আমার পক্ষে রয়েছ সারা জীবন আমার উপকার করেছ তিন তিনটা বছর পর্যন্ত অবরুদ্ধ রয়েছ খালি বলো আশফা লাকা আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো তোমার মোহাম্মদ রসুল্লাহ সাক্ষী দেওয়া দরকার নাই এতটুকু আমি তোমার জন্য আল্লাহ থেকে মাফ করাই নিতে পারি পারবো কিন্তু অসাধু আল্লাহ তোমাকে বলতেই হবে আবু তালেব বলেছিল আবু তালেব বলে নাই না বলে মারা গেল মৃত্যুর পরেও আল্লাহর নবী দোয়া করতে লাগলেন না বললেন আমি ততক্ষণ পর্যন্ত আমার এই চাচার জন্য দোয়া করতে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষেধ না করা হবে মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে আপনাদের হয়ে গেল সুরায় কসাসের আয়াত ইন্নাকা লা তাহদি মান হে নবী আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসেন আপনার আত্মীয় আপনার আপনজন আপনি ইচ্ছে করলে তাকে হেদায়ত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই ওলা বরং আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করেন হেদায়ত দেওয়ার মালিককে আর কোন ওয়াজের দরকার নেই মমিনদের জন্য এই জন্য আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন নামাজে দোয়া করো হিদিনা সেরাত আল মুস্তাকিম কার কাছে হৃদায়ত চাওয়া হচ্ছে কোন ভাই মাধ্যম আছে ইয়াকা না বুধু নামাজে দাঁড়িয়ে প্রত্যেক নামাজে এই সুরা পড়তে হয় কেন এমন একটা সুরা যেই সুরা না পড়লে সালাত হয় না যেই সুরার এত গুরুত্ব কেন যেহেতু এই সুরার মধ্যে বলা আছে ইয়াকা না বুধু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি আমি কোন খাজা বাবার গোলাম না গাজা বাবার গোলাম না মাজার বাবার গোলাম না ল্যাংটা বাবার গোলাম না পীর বাবার গোলাম না ইমাম সাহেবের গোলাম না ইয়াকা না বধু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি ওই ইয়াকা তোমার কাছেই সাহায্য চাই সাহায্য যাবো কার কাছে এবারে আল্লাহ বলছেন কি সাহায্য চাও চকলেট চাও বাচ্চারা চকলেট চায় কলা চায় আল্লাহ শিখাচ্ছেন যারা এইগুলো চাইও না আমার কাছে সবচেয়ে বড় দামি জিনিস চাও এহদিনা সেরাতল সেরাতে মুস্তাকিম চাও আল্লাহকে পাওয়ার জন্য সোজা রাস্তা সোজা রাস্তা কয়টা হয় একটা না হাজার হাজার সরল রেখা একটা বক্র রেখা হাজার আল্লাহকে পাওয়ার রাস্তা একটা সেই রাস্তার নাম সুন্নাত রসুলিল্লাহ তরিকাত রসুলিল্লাহ আল্লাহর রসুলের তরিকায় চলতে হবে এছাড়া যত তরিকা আছে চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া আরো যত রকম তরিকা তৈরি হচ্ছে আল্লাহর নবীর যুগে এই তরিকার জন্ম হয় নাই সাহাবিদের যুগে এই তরিকার জন্ম হয় নাই আল্লাহর নবী পরিষ্কার করে গেছেন মা আনা আলাইহি ওয়া আমি এবং আমার সাহাবিরা যেই তরিকার উপর আছি যেই পথের উপর আছি এই পথে যারা চলবে একমাত্র তারা নাজাদ পাবে বাকি সব জাহান নামে যাবে ভাইরা আমার এখানে ঢুকানো হয়েছে মাধ্যম এখন আবার কত সুন্দরভাবে শেখানো হয় আমি আমার কলবের দিকে মতবাজ্য আছি আমার কলব আমার পীর সাহ হুজুরের কলবের দিকে মতবাজ্য আছে <clears throat> পীর সাহের ভাইয়া মাধ্যমে তার পীর তার পীর হইয়া তারপর আল্লাহর দিকে আমি আপনাদেরকে কোরআনের হাওয়ালা দিয়ে বলছি সোয়া ফাতে সকলের মুখস্থ আছে এইখানে যখন আপনি বলছেন ইয়া কানা বুধু কামানি তোমার ইবাদত করি তুমি আল্লাহকে সম্বোধন করে বলা হচ্ছে কোন ভাইয়া মাধ্যম আছে হজের সময় কোন ভাইয়া মাধ্যম থাকে লাব্বাইক আল্লাহ লাব্বাইক হাজিরা বলতে বলতে চলে আল্লাহ কানা তোর লাব্বাইক শুনবো না আগে বল তোর মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা তোর কলবে কোনো গাজা বাবা আছে কিনা তখন হাজি সাহেব বলে না না কেউ নাই লাভবাহিক লাশারিক শারিক আল্লাহ লাভবাইক আমার মনের মধ্যে কোনো শরিক নাই কোনো খাতা বাবা নাই কোনো গাদা বাবা নাই কোনো পীর বাবা নাই কোনো গায়রুল্লাহ নাই সবগুলোকে উৎখাত করে আল্লাহ লা শারিকা লাকা তোমার কোনো শরিক নাই অংশীদার নাই সব বাতিল করে আমি একমাত্র তোমার দিকে রুজু হচ্ছি কার দিকে রমজানের বড় শিক্ষা এইটা এই জন্য বলছি আল্লাহ এই জন্যই বলেছেন যে রোজা আমার জন্য আমি এর প্রতিদান দিব কেন আল্লাহ অন্যগুলো তোমার জন্য করি না হ্যাঁ অন্যগুলো তোমার জন্য করি কিন্তু ওখানে অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে লৌকিকতা হতে পারে কিন্তু রোজা রেখে ওই গলার ভিতরে পানি নিয়েও বিকেল বেলা আসরের সময় উজু করতে গিয়ে পানিটা ফেলে দেয় ওইখানে পানি পান করলে দুনিয়ার কোনো দেখতে পারে না তারপরেও পানিটা গলধ না করে না গিলে তুমি যে ফেলে দিয়েছো কাকে খুশি করার জন্য ওই সময় আল্লাহকে যেরকম তুমি ডাইরেক্ট দেখে বিশ্বাস করো এরকম বিশ্বাস নিয়ে জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করবে এই শিক্ষা দেওয়া হচ্ছে রমজানের বড় শিক্ষা এই রমজান জাকাতের মাস গরিব দুঃখীদের মিটার মাস জাকাত খালি রমজানের ফরজ তা না কিন্তু রমজানের দিনে সব বেশি হয় আমরা সেজন্য আলোচনা করছিলাম জাকাতের ফজিলত কি না দিলে ক্ষতি কি এগুলো আমরা আগেই আলোচনা করেছি গত জুমাতে এবং আমার জাকাতের বই বের হয়ে গেছে জাকাতের দ্বিতীয় পর্বে গত জুমার আলোচনা পাবেন সব আজকে আলোচনা ছিল যে এবারে জাকাতের নেশাব কি কারায়ের হকদার কোন কোন মালে জাকাত আসবে না আসবে সেগুলো আমাদের মনে রাখতে হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা এর মাধ্যমেই একমাত্র সম্ভব পৃথিবীর এই পার্থক্য মিটিয়ে দেওয়া দারিদ্র বিমোচন করা এটা মনে রাখতে হবে আল্লাহ সুবাহ পৃথিবীতে মাখলুকা সৃষ্টি করেছেন রিজিকের দায়িত্ব কার বারো পাড়ার প্রথম নাম্বার আয়াত আমি তেলাবাদ করেছি অমামিং দাবাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের দায় দায়িত্ব আল্লাহর উপরে নয় পৃথিবীতে যত রকম বিচরণশীল জীব আছে সমস্ত জীবের রিজিকের দায়িত্ব কার উপরে আল্লাহর উপরে আপনি একশো মেহমান দাওয়াত দিলে খাবার তৈরি করবেন আর পঞ্চাশ জনার নাকি আপনি যেরকম একশো মেহমান দাওয়াত দিলে একশো জনার তো তৈরি করবেন কিছু বেশিও করেন আল্লাহ তালা দুনিয়ায় লোক পাঠান আল্লাহ কি রিজিকের ফয়সালা করেন না তাহলে রিজিক যায় কোথায় আল্লাহ তারা বিভিন্ন স্তরে তৈরি করে দিয়েছেন এই সম্পদগুলো কিছু লোককে বেশি দিয়েছেন কিছুকে কম দিয়েছেন এর কারণটা আমরা গত আলোচনা করেছি কিন্তু আল্লাহ তালা হুকুম দিয়েছেন এই ধনীদের মালের মধ্যে গরিবের অধিকার রয়েছে কোরআন বলছে আফি আমিম ওয়াল মাহরুম ধনীদের মালের মধ্যে বঞ্চিত এবং প্রার্থীদের অধিকার রয়েছে অধিকার যখন আয়াত নাজেল হয়ে গেল তখন ওই জাহিলি যুগে যারা ঋণের কারণে নিষ্পেষিত হচ্ছিল সুদে জর্জরিত ছিল তারা বলল অধিকার হা হ্যাঁ, অধিকার বলে তাহলে অধিকার কিভাবে আদায় করা যাবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন ইসলামের তলে চলে আসো লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বাইতুল মাল উদ্বোধন করছেন ইসলামী স্টেট ব্যাংক উদ্বোধন হচ্ছে মদিনার বাইতুল মাল উদ্বোধন করার সময় আল্লাহর নবী এমন এক ভাষণ দিলেন যেই ভাষণ পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কোন অর্থনীতিবিদ কোন রাজনৈতিক লিডারের পক্ষে দেওয়া সম্ভব হয় হয় নাই এবং কামত পর্যন্ত হবে না আল্লাহর নবী সেদিন বলেছিলেন আলামান তারাকা মালান ফালে আহালিহি শুনে রেখো যেই ব্যক্তি আজকের থেকে কোনো সম্পদ রেখে মারা যাবে মাল রেখে মারা যাবে আমি সেখানে কোনো ভাগিদার হব না সেটা ওয়ারি সূত্রে তার সন্তানরা তার আত্মীয় স্বজনরা পেয়ে যাবে কিন্তু জেনে রাখো অমান তারকা দাইনা নাও দয়ান যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা যায় ঋণ রেখে মারা যায় অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায় আজকের থেকে আমি খলিফাতুল মুসলিমিন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ঘোষণা করছি যত অসহায় স্ত্রী সন্তান থাকবে এতিম বিধবা থাকবে আমি তাদের সমস্ত খোরপোষ তাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার নিজের স্কন্ধে তুলে নিলাম আছে কোন পৃথিবীর লিডার পৃথিবীর ইতিহাসে কোন রাজনীতিবিদ অর্থনীতিবিদ এমনটা বলবে এজন্য মনে রাখতে হবে ইসলামের অর্থনীতি বাস্তবায়ন করলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে এই পৃথিবীতে আর কোনো গরিব থাকতেই পারে না জাকাত আল্লাহ কেন ফরজ করেছেন তার একটা বড় কারণ বলেছেন কোরআনুল করিমের সুরায় হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম যাতে করে তোমাদের ধনীদের কাছে গুটি কয়েক লোকের কাছে সম্পত্তি কুক্ষিগত না হয়ে যায় সেজন্য তোমাদের মালের মধ্যে গরিব প্রার্থী এতিম আত্মীয় স্বজনদের অধিকার রাখা হয়েছে স্পষ্ট আয়াত অধিকার এই অধিকার আদায় করতে হবে আদায় করতে হবে আল্লাহর নির্দেশ মোতাবেক আন্দাজে হিসাব না করে দিয়ে দিল লামসাম দেওয়া এর দ্বারা জাকাত আদায় হবে না জাকাত হচ্ছে নির্দিষ্ট মালের ভিতরে নির্দিষ্ট ব্যক্তির উপরে নির্দিষ্ট পরিমাণ একটা মালের অংশ যেটা গরিবদেরকে দিতে হবে আটটা খাতে ব্যয় করতে হবে এই যে অংশটা এটা আপনি হিসাব না করে আন্দাজে দিলে দানের সব পেতে পারেন ঠিকই কিন্তু এটা জাকাত আদায় হবে না এটা পরিষ্কার হয়ে গেল জাকাত দেওয়ার সময় কাকে কাকে দিবেন সে বিষয়ে আমরা একটু আলোচনা পরে করছি দেওয়ার সময় এটা বলা দরকার নাই আমি আপনি যখন নিশ্চিত অমুকে জাকাত খেতে পারে তখন আপনার নিয়াত থাকলে আমি জাকাত দিলাম তাকে বলার দরকার নেই এমন কি যদি জাকাতের মাল নিলে সে লজ্জা পাবে তাহলে তাকে আপনি জানেন যেহেতু সে জাকাতের উপযুক্ত আপনি বলতে পারেন যে এটা হাতপাকে হাদিয়ে দেওয়া হলো তাতেও জাকাত আদায় হয়ে যাবে কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে আপনি যদি কারো কাছে টাকা পান পাওনা আছেন সে ঋণী আপনি তাকে মাফ করে দিলেন জাকাত হিসাবে এতে জাকাত আদায় হবে না জাকাতের জন্য নিজের মালিকানার থেকে আর একজনকে মালিক বানাইয়া দিতে হবে তারপরে জাকাত আদায় হবে জাকাত ফরজ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো লোকটা মুসলিম হতে হবে কোনো অমুসলিমের উপরে জাকাত ফরজ না বর্তমান যুগে যত নাস্তিক মোর্তাদ আছে অথবা বেনামাজি আছে নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত না পারে সে মুসলমান থাকে না মাঝে মধ্যে দুই অপক্ত না পড়লে আমি তাকে কাফের বলি নাই কিন্তু আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন মান তারকা সালাতান মুতামিরান যেই ব্যক্তি এক অক্ত সালাত ইচ্ছে করে তরক করলো সে ব্যক্তি ফাকাদ কাফারা সে কাফের হয়ে গেল কুফুরি করলো কুফুরি করলো একটা কুফুর জমা করলো দুইটা কুফুর জমা করলো দৈনিক পাঁচটা কুফুরি করলো মাসে কয়টা করলো বছরে কয়টা করলো জীবনের পঞ্চাশ ষাট বছর নামাজ পড়ে নাই কত কুফুরি করলো ওই বেটা একটা দুইটা টাকা জমা করতে করতে একজন লোক টাকা ওলা হয়ে যায় ঠিক এরকম ভাবে যে কুফুরি জমা করে কুফুরি জমা করতে করতে কাফের ওলা হয়ে যায় সে ব্যক্তি কাফের হয়ে যায় ওর বউ যদি নামাজ পড়ে ও বেনামাজি হয় বিয়া থাকবে না মরলে পরে জানাজা হবে হবে না মুসলিমের জন্য জানাজা ওর জন্য জানাজা নাই ও যদি মরে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না এই জন্য আমি এই আমার বক্তব্য যাদের কানে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সবাইকে আমি সাবধান করছি বিশেষ করে ওলামাইকরামদেরকে ইমামদেরকে বলবো যদি কোনো মহল্লায় চিহ্নিত বেনামাজি মারা যায় আল্লাহর অস্তে তোমরা ওর জানাজা বাতিল করে দাও ওর জানাজা পাওয়ার অধিকার নাই ভাইরা আমার এজন্য ইসলামের যে কোনো বিধান কার্যকরের জন্য প্রথম শর্ত মুসলিম এক নাম্বার মুসলিম ছাড়া অমুসলিমের উপর জাকাত ফরজ নাই দুই নাম্বার স্বাধীন কৃতদাস এর উপরে জাকাত ফরজ হয় না বিস্তারিত এখন বলবো আজকে এরপরে তিন নাম্বার হচ্ছে মালিকে নেশাব মালিকে নেশাব হচ্ছে এটা আমি একটু পরে আলোচনা করছি নেশাব কাকে বলে মালিকে নেশাব কি চার নাম্বার হচ্ছে মালের উপরে পূর্ণ দখল থাকতে হবে পূর্ণ দখল মানে যে মালটা আপনার পূর্ণ নিয়ন্ত্রণে সুতরাং আপনি সরকারি চাকরি করেন বা কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বাধ্যতামূলক একটা অংশ কেটে রেখে দেয় সরকারি প্রভিডেন্ট ফান্ড আছে বা এরকম আরও যদি কোনো বিষয় থাকে এটা যেহেতু আপনার দখল নাই আপনি ইচ্ছে করলেও এটা না দিয়ে পারছেন না এই জন্য এটার উপরে জাকাত নাই কারণ জাকাত শর্ত হলো পূর্ণ দখল থাকতে হবে মালের উপরে ওখানে পূর্ণ দখল নাই বিধায় ওর উপর জাকাত ফরজ না ওটা আপনি যখন পাবেন পাওয়ার পরে আগের থেকে যদি জাকাত আপনার উপর ফরজ থেকে থাকে ওটা যোগ হয়ে তার জাকাত দিতে হবে আর যদি আগের থেকে জাকাত ফরজ না থাকে তাহলে ওখান থেকে আপনার হিসাব করে নেশাব পরিমাণ হলে এক বছর গেলে জাকাত দেওয়া ফরজ এখানে আরো একটা কথা উল্লেখ করে দেই পাওনা টাকা আপনি কারো কাছে পাবেন এই পাওনা টাকার জাকাত দেওয়া লাগবে কিনা এক্ষেত্রে পাওনা দুই রকম একটা হচ্ছে এমন পাওনা টাকা যে টাকা পাওয়ার আশা আছে টালবাহানা করবে না এটার জাকাত দিতে হবে আর একটা হচ্ছে যে পাওনা টাকা পাওয়ার কোনো আশা নাই একেবারে নিরাশা এইখানে দুই রকম মত আছে এখন জাকাত দেওয়া ফরজ না তবে যখন পাবেন তখন কি খালি ওই বছর থেকে জাকাত দিলেই চলবে না পিছনের যে কয় বছর গেল তারও জাকাত দিতে হবে কোনটা বেশিরভাগ আলেমদের মত হচ্ছে বিশেষ করে হানাফি মাঝাব অনুযায়ী যে এই বিগত বছর যত গেল তারও জাকাত দিতে হবে কিন্তু অন্য আলেমদের বক্তব্য হচ্ছে না যেহেতু এটা পাওয়ার কোনো আশাই ছিল না পূর্ণ দখল ছিল না সুতরাং জাকাত ফরজ হয় নাই যখন পাইল ওই বছরের জাকাত দিলেই চলবে আমার ব্যক্তিগত মত এটাই কারণ হচ্ছে এই একজন লোক টাকা পাইবে এক লাখ টাকা আমি পাবো জনের কাছে সে পঞ্চাশ বছরের টাকা দেয় নাই পঞ্চাশ বছর পরে আমি টাকাটা পাইলাম এখন যদি বিগত দিনের জাকাত দিতে যাই তাহলে আমার ওই এক লাখ তো দিতেই হবে আরো ধার করে টাকা দিতে হবে ঠিক কিনা তাহলে এই রকম বিষয়গুলো মনে রাখতে হবে এরকম ভাবে আপনি টাকা যা আপনার দখলে আছে আপনার ব্যাংকে জমা আছে বিমায় জমা দিয়েছেন এরকম ভাবে আপনি পাওনা আছেন যে পাওনা আশা আছে এগুলোর জাকাত দিতে হবে এরকম আপনি জমা করছেন সঞ্চয়ী টাকা তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যারা সুদে টাকা রেখেছেন ব্যাংক বিমা ইত্যাদি ওখানে আপনি যে টাকা জমা করেছেন ওইটার জাকাত আসবে আর যেটা ওরা সুদ জমা করছে ওটার আপনি শরিয়াত সম্মত ভাবে আপনার বৈধ না আপনি ওটা নিয়ে কাউকে সবের নিয়াত ছাড়া আপনি ওটাকে ফেলাই দিবেন কাউকে দান করে দিবেন এই জন্য ওটার উপরে কোনো জাকাত নাই জাকাত আসবে মূল টাকার উপরে এবারে ঋণ আমাদের দেশে এটা তো প্রসিদ্ধ ঋণগ্রস্ত ব্যক্তি জাকাতের মালের থেকে যে পরিমাণ সে ঋণী এই পরিমাণ হিসাব থেকে বাদ দিয়ে বাকি মালের জাকাত দিবে মনে করুন আপনার টাকা আছে এক কোটি টাকা আপনি ঋণী আছেন কারো কাছে পাঁচ লাখ টাকা আপনার কাছে পাবে আপনি তাহলে পাঁচ লাখ টাকা বাদ দিয়ে পঁচানব্বই লাখ টাকার জাকাত হিসাব করে দিয়ে দিবেন এখন ঋণ দুই রকম একটা হচ্ছে ঋণটা কেন করলো ঋণ করলো নিজের মৌলিক কোনো প্রয়োজন মিটাবার জন্য থাকার বাড়ি করার জন্য বা ব্যবহারের গাড়ি করার জন্য এরকম লুঙ্গি কাপড় চোপড় আসবাবপত্র কেনার জন্য হাওয়ায় যে আসলিয়া মৌলিক প্রয়োজন মিটানোর জন্য যদি কোনো ঋণ করে থাকে ওটা স্বল্পমেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক ওইটা পুরোটা বাদ দিয়ে তারপরে যে মাল থাকবে তার জাকাত দিবেন মনে করুন আপনি পঞ্চাশ লাখ টাকার মালিক এখন কিন্তু আপনি আপনার মৌলিক প্রয়োজনের কারণে আপনি দশ লাখ টাকা ঋণ করেছেন তাহলে ওই দশ লাখ টাকা বাদ দিয়ে চল্লিশ লাখ টাকার জাকাত দিবেন কিন্তু এখন আছে বড়লোকদের ঋণ আমার দেশে যত বড়লোক যে তত ঋণী কলকারখানা করার জন্য ঋণ করে এই ঋণের কি হবে এই ঋণ যদি বাদ দেওয়া হয় তাহলে দেশের বড় লোকদের উপরে কারো উপর জাকাত খরচ হবে না সবচেয়ে গরিব আর জাকাত খাইতে পারবে এরা গরিব এজন্য শরিয়াতের মাসলা হচ্ছে এই বর্তমান যুগের জায়গা ফোকাহা একরাম ইসলামী অর্থনীতিতে যারা পারদর্শী তাদের বক্তব্য হচ্ছে এই এই ক্ষেত্রে ঋণ দুই রকম একটা হচ্ছে মনে করেন দশ কোটি টাকা এনে সে কলকারখানা করলো এরকম ভাবে আরো কিছু জিনিস করলো বাড়ি করলো কলকারখানা করলো এই যে কলকারখানা করলো এগুলো তো ঋণ থাকলেও তার বিকল্প মাল আছে এই ঋণগুলো কাটা যাবে না যেহেতু আপনি ঋণ পরিশোধ করতে না পারলে আপনার ওই মাল ব্যাংক নিয়ে নেবে যেখান থেকে ঋণ করেছেন তারা ওটা দিয়ে পরিশোধ করে নিবে সেই কারণে যেই সমস্ত ঋণের এগেনিস্টে যে সমস্ত ঋণের বিপরীতে আপনার সম্পত্তি আছে ঋণ করে কলকারখানা করেছেন এইগুলো এইগুলো ঋণ বাদ যাবে না এরপরে হলো যে সমস্ত ঋণ এরকম না কাঁচামাল ক্রয় করেছে মনে করেন দশ কোটি টাকা ঋণ করে পাঁচ কোটি টাকা দিয়ে কলকারখানা করেছে আর পাঁচ কোটি টাকা দিয়ে সে কাঁচামাল উৎপন্ন করবে যেগুলো তৈরি করেছে এক্ষেত্রে ওই মালের উপরে জাকাত আসবে বাজার দর হিসেবে এগুলো আর একটা বিষয় ঋণের বিষয়গুলো এরপরে কিছু ঋণ আছে এরকম যে মৌলিক প্রয়োজন মিটাবার জন্যই কিন্তু মৌলিক প্রয়োজনের মধ্যে আবার ব্যবসা বাণিজ্য করার জন্য তো এই ব্যবসা বাণিজ্য করার জন্য যেগুলো আসবে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী কিস্তিওয়ারি যেগুলো আছে এই বছর যেই পরিমাণ ঋণ আপনার আদায় করতে হবে ওই পরিমাণ ঋণ আপনার বাদ যাবে আর পরবর্তী বছর এটা পরবর্তী বছর যে বছর যতটুকু আদায় করতে হবে ওই বছর অতটুকু ঋণ বাদ দিয়ে তারপর জায়গা দিতে হবে মনে করুন একজন লোক দশ লাখ টাকা ঋণই আছে কিন্তু প্রতি বছর তাকে এক লাখ আদায় করতে হবে এখন তার টাকা আছে দশ লাখ সে জাকাত দিবে কিনা দশ লাখ আছে টাকা দশ লাখ ঋণই আছে কিন্তু ঋণটা পরিশোধ করতে হবে প্রতি বছর এক লাখ করে তাহলে সে নয় লাখ টাকার জাকাত দিবে এক লাখ টাকা এই বছর আদায় করার ওইটা জাকাত থেকে বাদ যাবে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এরকম ঋণের মাসলাগুলো এখানে দেওয়া আছে আমার আজকের যে বইটা আপনারা পাচ্ছেন কেতাবুজ জাকাত এখানে এইগুলো সব দেওয়া আছে যেগুলো আমি এখন বলছি এই ঋণগুলো এভাবে আপনারা দেখে নেবেন এরপরে জাকাত ফরজ হয় কিসের উপরে জাকাতের নেশাব কি জাকাতের নেশাব হচ্ছে কারো মৌলিক প্রয়োজন এক বছরের থাকা পড়া খাওয়া দাওয়া এই জন্য যা প্রয়োজন এক বছরের খোরপোষ বাদ দিয়ে অতিরিক্ত যদি কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে জাকাত ফরজ অবশ্য এখানে আমাদের কিতাবগুলোতে দুই রকম বলা আছে একটা হচ্ছে স্বর্ণের নেশাব আর একটা রূপার নেশাব স্বর্ণ আর রূপার মধ্যে পার্থক্য আছে স্বর্ণের বলা হচ্ছে সাড়ে সাত ভরি বর্তমান গ্রামের ওজনে এটা হিসাব করলে স্বর্ণ দ্বারায় গিয়ে বিশ মেসকাল আর এক মেসকাল হলো চার দশমিক পঁচিশ গ্রাম তার মানে পঁচাশি গ্রাম স্বর্ণ হলে সাড়ে সাত তোলা যেটাকে বলা হয় এর উপরে জাকাত ফরজ রূপার হিসাব হলো সাড়ে বাউন্ন তোলা যেটা পাঁচশো পঁচানব্বই গ্রাম হয়ে যায় সতর্কতার জন্য আমরা বলি ছয়শো গ্রাম রূপার দাম এখন রূপা এবং সোনার অনেক পার্থক্য কি করবেন এক্ষেত্রে হানাফি মাঝাবের বক্তব্য হচ্ছে এই দুইটার মধ্যে বাজারে যেটার দাম কম যেমন এখন রূপার দাম কম যেটার দাম কম ওইটার দাম হিসাব করতে হবে এটা হানাফি মাঝাবের বক্তব্য যাতে গরিবদের ফায়দা বেশি কারণ স্বর্ণের হিসাব করলে এখন স্বর্ণের ভরি কত প্রায় তেষট্টি হাজার টাকা তা তেষট্টি হাজার টাকা হলে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম কত হয় প্রায় পনেরো পাঁচ লাখ টাকা তাহলে পাঁচ লাখের নিচে জাকাত হচ্ছে না অপরদিকে রূপার দাম হলে অনেক কমে জাকাত ফরজ হয়ে যায় ধনীর সংখ্যা বাড়ে গরিবদের লাভ বেশি হয় হানাফি মাজাবের ফতুয়া হচ্ছে এই এক্ষেত্রে গরিবদের লাভের দিকে তাকাইয়া রূপার দামটা হিসাব করতে হবে কিন্তু যারা এর বাইরে যত আলেম আছেন তাদের বক্তব্য হচ্ছে না স্বর্ণের দামটা স্থায়ী থাকে তাছাড়া স্বর্ণের দাম সবার জানা আছে স্বর্ণের দাম অনেক দিন পর পর বাড়ে আর যদি বাড়ে তা সবাই জানে বিশ্বে একটা লেভেল থাকে এই জন্য সবসময় জাকাতের হিসাব হবে স্বর্ণের নেশাব অনুযায়ী এছাড়া অন্য অন্য উটের নেশাব গরুর নেশাব ছাগলের জাকাত এক্ষেত্রেও যে নেশাব আছে তার সঙ্গে স্বর্ণের নেশাবের মিল আছে কারণ তিরিশটা গরুর নিচে তিরিশটা গরুর নিচে জাকাত আসে না উনত্রিশটা গরু যদি থাকে তার উপর জাকাত আসবে না তার উনত্রিশটা গরুর দাম কত উনত্রিশটা গরুর দাম হিসাব করে দেখা যায় স্বর্ণের দামের সাথে মিলে কিন্তু রূপার দামে তো অনেক বেশি গরুর সাথে মিলে না উটের জাকাত কারো যে পাঁচটা উট থাকে তার জাকাত ফরজ হয় পাঁচটা উটের নিচে একটা কম হলে চারটা উট থাকলে জাকাত ফরজ হবে না এরকম ছাগল চল্লিশটার নিচে জাকাত হবে না এই সব কারণে ওলামাদের বিশাল একটা অংশের বক্তব্য হচ্ছে যে সবসময়ের জন্য স্বর্ণের যে সাড়ে সাত তোলা স্বর্ণ এটার যে মূল্য হয় এটার সঙ্গে মিলাতে হবে হ্যাঁ যদি কারো স্বর্ণ এবং রৌপ্য দুইটাই থাকে সেই ক্ষেত্রে রূপার মূল্য হিসাব করব রূপা যেহেতু আছে রূপা এবং সোনা আর টাকা সব আছে সেই ক্ষেত্রে যেহেতু রূপা আছে রূপার হিসাব করা হবে সাড়ে বাউন্ন ভরি রূপার হিসাব করব আর রূপা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে রূপার নিসাব না সেক্ষেত্রে কোনটা হবে স্বর্ণের নেশা হবে যাই হোক স্বর্ণের হোক আর রূপার হোক এটা জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে তারতম্য হয় কিন্তু ফরজ হয়ে গেলে পরে দ্বিতের বেলায় আর কোনো পার্থক্য নাই সাড়ে সাত বড়ি হিসাব করেন আর সাড়ে বাউন্ন বড়ি হিসাব করেন যদি আপনার স্বর্ণের নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে তো সর্বসম্মতিক্রমে জাকাত ফরজ জাকাত কি পরিমাণ দিবেন চল্লিশ ভাগের এক ভাগ স্বর্ণ রৌপ্য নগদ টাকা এবং ব্যবসার মাল এইগুলো একটা ব্যবসার মাল স্বর্ণের দাম কি ধরবেন এক্ষেত্রে খেয়াল রাখবেন স্বর্ণ আপনি বাজারে বিক্রি করতে গেলে বাজারে যে বিক্রয় মূল্য আছে এটা হিসাব করতে হবে আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন এটা না এর মধ্যে আবার একটা পাইকারি দাম খুচরা আপনি বেচতে গেলে যেটা আছে পাইকারি পুরাতন মালের দাম কি আর নতুন মালের দাম কি ওই হিসাবে হিসাব হবে খাত বাদ দিয়ে হিসাব হবে এ বিষয়গুলো স্বর্ণ রৌপ্য এবং নগদ টাকা ব্যবসায়ের মাল সম্পর্কে ব্যবসায়ের মালের আপনি জাকাত কেমন হিসাব করবেন আপনার দোকানে ব্যবসায়ের যে মাল আছে এগুলো আপনি পাইকারি সেল দিলে যে দাম এখন আপনি পাবেন ওটা হিসাব করবেন আপনি কারখানায় যে পণ্য বিক্রির জন্য মজুদ আছে অথবা যে মাল এখন প্রক্রিয়াধীন আছে তৈরি হচ্ছে কাঁচামাল আছে প্রক্রিয়ার মধ্যে আছে উৎপন্ন হয়েছে মার্কেটে এখন রাস্তায় আছে হকারের কাছে আছে এই সবগুলো আপনার ব্যক্তি মালিকানার মধ্যে চলে আসবে আপনি হিসাব করে জাকাত দিবেন মনে করুন আপনার স্বর্ণ আছে এক ভরি রৌপ্য আছে পাঁচ ভরি টাকা আছে দশ লাখ এরপরে ব্যবসার মাল আছে পঞ্চাশ লাখ এই সব যোগ করে যেই পরিমাণ টাকা হবে ওইটার উপর থেকে শতকরা আড়াই টাকা অর্থাৎ চল্লিশ ভাগে এক ভাগ আড়াই পার্সেন্ট জাকাত দিবেন এক লাখ হলে আড়াই হাজার এক কোটি হলে আড়াই লাখ এক কোটি হলে কত কি সুন্দর এই যদি জাকাত ঠিক মতো দিত আড়াই লাখ টাকা করে কোটিপতিরা দিত তাহলে এই দেশে গরিব থাকে এই জাকাত গুলো বন্টন করার জন্য সুনির্দিষ্ট খাত আছে কেমনে বন্টন করবে তা বলা আছে এটা আমি গত জুমায় বলেছিলাম জাকাত দেওয়ার অর্থ এই নয় আপনি কাঁচা রং দিয়ে পাতলা সুতা দিয়ে কতগুলো শাড়ি তৈরি করে নাম দিলেন জাকাতের লুঙ্গি আর শাড়ি আর এইটা নিতে গিয়ে একদল মানুষ পা পিষে মারা গেল ও আমার জাতি জাকাতের উদ্দেশ্যকে ব্যাহত করেছ জাকাত কিনে মজাক করেছ জাকাত এইরকম আদায় করার বিষয় নয় জাকাত আদায় করতে হবে ইসলামী খেলাফত থাকলে জাকাত আদায় করে সুপরিকল্পিত ভাবে যার গরু পালার সুযোগ আছে গরু কিনে দাও যার হাল চালাসে দরকার বলদ কিনে দাও ছাগল কিনে কিনে দাও মেশিন কিনে দাও এর মাধ্যমে একবার যাদেরকে জাকাত দেওয়া হবে পরের বছর সে যেন জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয় এইভাবে জাকাত বন্টন করা হচ্ছে জাকাতের উদ্দেশ্য জাকাত যদি কারো চিকিৎসার জন্য দেন যত টাকা দরকার দেওয়া যাবে চিকিৎসার প্রয়োজনে এরকম ঋণ পরিশোধ করার জন্য জাকাত দেওয়া যাবে ঋণ আদায় করার জন্য যে পরিমাণ দরকার দেওয়া যাবে এরকম ভাবে আমি খাতটা একটু পরে বলছি জাকাতের আরো যে বিষয়গুলো আছে জাকাত ব্যবহারের স্বর্ণ এর জাকাত আসবে কিনা এটা নিয়ে ওলা আমাদের দুই মত আছে কেউ কেউ বলেছেন যেহেতু ব্যবহারের কাপড় চোপড় ব্যবহারের থালা বাসন ব্যবহারের গাড়ি ব্যবহারের বাড়ি এগুলোতে জাকাত আসে না অতএব ব্যবহারের স্বর্ণের উপরেও জাকাত আসবে না এটা হলো আমাদের একটা মত আছে কিন্তু এক্ষেত্রে আমি আমার বক্তব্যটা বলছি এবং এই সঙ্গে যে ওলা আমাদের বক্তব্য আছে তাদের বক্তব্য তুলে ধরছি আমার কাছেও এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য হচ্ছে স্বর্ণ আর ব্যবহারের কাপড় চোপড় এক নয় কারণ হচ্ছে এই স্বর্ণ এটা বৃদ্ধি পায় এটা অন্য মালের থেকে আলাদা স্বর্ণের উপর ভিত্তি করে টাকার প্রচলন হয় স্বর্ণের উপর ভিত্তি করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ হয় কাজে স্বর্ণকে কাপড় চোপড়ের সঙ্গে তুলনা করা ঠিক না এজন্য স্বর্ণ ব্যবহারের হলেও তাতেও জাকাত দেওয়া লাগবে থালা বাসনে লাগবে না থালা বাসন ঘরের আসবাবপত্র যত বেশি থাকুক ওগুলোতে জাকাত দেওয়া লাগবে না অপচয় ভিন্ন জিনিসগুলো হবে কিন্তু জাকাত ফরজ হবে না এর দলিল হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যারা স্বর্ণ এবং রৌপ্য সঞ্চয় করে পুঞ্জীভূত করে আল্লাহর রাস্তায় ওরা খরচা করে না ফাবাসির হুম্বি আদাবিন আলিম ওদেরকে কষ্টদায়ক মর্মন্ত শাস্তির সুসংবাদ দাও এখানে খাস করা হয় নাই ব্যবহারের স্বর্ণ না ব্যবহার ছাড়া সবগুলোকে উল্লেখ করা হয়েছে এরকম ভাবে আমর ইবনে শয়বান আবিয়ান দিতে হাদিস বর্ণিত আছে আল্লাহ নবীর কাছে একটা মহিলা আসলো তার সঙ্গে ছিল তার একটা মেয়ে তার হাতে ছিল দুইটা স্বর্ণের রুলি আল্লাহর রস ব্রেসলেট আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এগুলোর জাকাত দাও সে বলল না জাকাত দেই না কাল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বললেন আইয়াসুরুকে আইয়ু সফিরাকিল্লাহু বিহিমা ইয়ামাল কিয়ামা সাওয়ারাইন মিন নার তুমি কি চাও যে আল্লাহ তাআলা তোমাকে এই দুইটা চুরির বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে দুইটা আগুনের চুরি পরাই দিবেন দিলেন এরপরে ওই মেয়েটা এ দুটো খুলে আল্লাহ রসুলের কাছে দিয়ে দিলেন বলে আল্লাহর আল্লাহ রসুলের কাছে দিয়ে দিলাম জাকাত হিসেবে আপনি আর দান করুন যেখানে চান এতে বুঝা গেল ব্যবহারের স্বর্ণের উপরে জাকাত দেওয়া ফরজ আয়সার থেকে একটা হাদিস আছে উনি একটা একটা রুলি বানাইলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস আছে এটা কি এটা আপনার জন্য আমি একটু সাজগোজ করার জন্য এটা তৈরি করেছি আল্লাহ রসুল সাল্লাম বলেন তুমি কি জাকাত দাও বলে না জাকাত দেই না আল্লাহ রসুল বলেন হুয়া হাসবু কেমিনার নার এটা তোমার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট বোঝা গেল যে ব্যবহারের স্বর্ণেরও জাকাত দিতে হবে কাজে এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত এখানে আরেকটা কথা বলে দেই বাড়ি যারা তৈরি করে ভাড়ার জন্য ভাড়া দেওয়ার জন্য কলকারখানা ভাড়া দেওয়ার জন্য গাড়ি এই কলকারখানার জাকাত নাই ওটা আয়ের উপর জাকাত আসবে এরকম জমি যারা জমি ক্রয় করেছেন বাড়ি করার জন্য এটার উপরে জাকাত নাই এরকম ভাবে আপনার ফসলের জমি আয়ের উপরে জাকাত হবে ভাড়ার জন্য যে বাড়ি তৈরি করা হয় আয়ের উপরে জাকাত হবে অন্যান্য জাকাত এসে মিলে জাকাত হবে ওই বাড়ির মূল্য না তবে কেউ যদি প্লট বিক্রি করে ফ্ল্যাট বিক্রি করে তাহলে প্লট আর ফ্ল্যাট হলো তার মূলধন এটা হিসাব করে জাকাত দিতে হবে মনে করুন কেউ জমি বেচে আর কিনে তাহলে তার জমির যে মূল্য ওর উপর জাকাত আসবে কেউ বাড়ি করে আর বিক্রি করে ফ্ল্যাট বিক্রি করে ওটা ফ্ল্যাটের মূল্যের উপর জাকাত আসবে আর একটা হচ্ছে না সে বাড়ি করে ভাড়া দেওয়ার জন্য করে তাহলে বাড়ির মূল্য জাকাত আসবে না কলকারখানা আপনি করলেন ওটার মূল্যের উপর জাকাত আসবে না আয়ের উপর জাকাত আসবে গাড়ি ভাড়া দিচ্ছেন এই ভাড়ার গাড়িতে গাড়ির মূল্য জাকাত আসবে না ওটা ভাড়া যা পাবেন তার উপর জাকাত আসবে আয়ের উপরে উৎপন্নের উপরে আর যদি কোনো গাড়ির ব্যবসা করে গাড়ি বেচা কিনা করে তার সেক্ষেত্রে গাড়ির মূল্য হিসাব করতে হবে তো এ গেল আপনার গাড়ি স্বর্ণ বাড়ি এগুলোর জাকাত এরপরে জাকাত অগ্রিম দেওয়া যাবে কারণ মনে করেন জাকাত এখনো বছর পূর্ণ হয় নাই চন্দ্রমাস হিসাবে বছর পূর্ণ হবে পূর্ণ হয় না আগেই জাকাত দিতে যা রমজান মাস তো দিতে পারে হিসাব করে দিতে হবে পরে ওটাকে যোগ করে নিবে এভাবে দেওয়া যাবে এরকম বৈদেশিক মুদ্রা কারো কাছে থাকলে ওটার জাকাত দিবে যে বিক্রয় মূল্য আছে তার উপর ভিত্তি করে এরকম ভাবে আরো যে দাপ্তরিক কাজগুলো আছে সেখানেও এই যেগুলো বললাম যে এগুলো জাকাত ওভাবে দেওয়া হবে অবৈধ যদি আয় থাকে অবৈধ আয়ের কোনো জাকাত নাই আপনি মরা গোস্ত বিক্রি করলেন পচা গোস্ত বিক্রি করলেন মদ বিক্রি করলেন শুকুরের মাংস বিক্রি করলেন এগুলো এরকমভাবে ছিনতাই করে চুরি করে ডাকাতি করে সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে যে টাকা নিল এতে কোনো জাকাত নাই এটা তার জন্য বৈধ মাল না আর হচ্ছে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ সেগুলো আপনার এগুলো জাকাত আসবে না এরকম নিষিদ্ধ পন্থায় যে মালগুলা আদায় করা হয় পতিতাবৃত্তির মাধ্যমে যে কামাই করা হয় এগুলোর জাকাত নাই জাকাত ফরজ হবে না এরকম ভাবে আপনার পশুর উপরে জাকাত আছে সেগুলো আমাদের দেশে তো দরকার নাই আমি এগুলো আলোচনা করছি না আমার বইতে এগুলো লেখা আছে জাকাতের উপরে বই আছে বিস্তারিত যা আলোচনা করলাম সবগুলো দেওয়া আছে এবং আর অতিরিক্ত অনেক মাস্তা মাসাল আছে আপনারা এগুলো ওখান থেকে কিনে নেবেন মাত্র পঁচিশ টাকা দাম দেওয়া হয়েছে যেহেতু এক ভাই কিছু এখানে সাহায্য করেছেন সেই জন্য আপনাদেরকে সস্তায় দেওয়া গেছে আমি এই জন্য আগেও বলেছিলাম আপনারা যদি আগেই আসেন আমরা এগুলো সস্তায় ছেড়ে দিব তো যাই হোক মাত্র পঁচিশ টাকা আপনারা নিয়ে নেবেন একশো বারো পৃষ্ঠার বই অসুবিধা নেই আপনার এগুলো পড়বেন জাকাতের ব্যাপারে আছে সাদকায় ফেতরা রমজানের পরে ফেতরা দেওয়া হয় এটা গুরুত্বপূর্ণ একটা মাসলা ফেতরা দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ অজীব বলা হয় কিন্তু আসলে ফরজ হাদিসে আল্লাহ রসুল ফরজ বলে উল্লেখ করেছেন তবে ওয়াজিব আর ফরজে আদায়গত কোনো পার্থক্য নাই এটা শুধু শাব্দিক পার্থক্য এটা সাজাকাতুল ফেতের এটা জরুরি আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম হাদিসে পরিষ্কার বলেছেন হাদিসে বোখারি হাদিস বোখারি শরীফের চোদ্দশো বত্রিশ নম্বর হাদিসে আসছে আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত ফরাদা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জাকাত আল ফেত্রে সামিন তামারিন আসামিন শাইরিন জাকাতুল ফেতের বা সৎকায় ফেতের একই কথা জাকাতুল ফেতের বলা হয় সৎকায় ফেতের বলা হয় একশ খেজুর অথবা একশ জব আল্লাহ আব্দুল হর্রে দাস হোক আজাদ হোক এরকম পুরুষ হোক নারী হোক ছোট হোক বড় হোক সকলের পক্ষে আদায় করতে হবে এমনকি ঈদের রাত্রে যার জন্ম তার পক্ষ থেকে আদায় করতে হবে তবে পেটের বাচ্চার পক্ষ থেকে আদায় করা ফরজ নয় তবে যদি কেউ আদায় করে দেয় অনেক ভালো আদায় করে দিলে ভালো কিন্তু দেওয়া ফরজ নয় কিন্তু যে শিশু ওই ঈদের রাত্রে জন্মগ্রহণ করেছে তার পক্ষ থেকেও ফেতরা আদায় করতে হবে এই ফেতরা আদায় করতে গিয়ে হানাফি মাঝাবে যেটা বলা আছে সাদকাতুল ফেতরের যে জাকাতের যে নেশাব ওই নেশাব পরিমাণ মাল যার কাছে ঈদের রাত্রে থাকবে তার উপরেই ফেতরা ওয়াজিব অর্থাৎ ওই যে ব্যস্ত মাতুরুকো জাকাতের জন্য এক বছর তার মালিকানায় থাকা ফরজ কিন্তু ফেতরার জন্য এক বছর থাকা ফরজ নয় ওই রাত্রে এই পরিমাণ মালের মালিক হলেই তার উপরে ফেতরা দেওয়া ফরজ এটা হানাফি মত আর অন্য ইমামদের মত হচ্ছে যে না এই জাকাত পরিমাণ মালের দরকার নাই নিজের মৌলিক প্রয়োজন বাদ দিয়া যদি এক বছরের কারণ আল্লাহ রসুল বিবিদেরকে এক বছরের খোরাক দিয়ে দিতেন সেই হিসেবে বিশুদ্ধ মত এটা যে এক বছরের খোরাক পরিমাণ যার কাছে মাল থাকবে ওই ব্যক্তির উপরে ফেতরা দেওয়া অজীব ফেতরা দিবেন কি দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আবু সাইদুল খুদ্রি বুখারি হাদিস বোখারি শরীফের ফেতরার আলোচনায় আছে এখানে বলা আছে কুন্না নুখরিজুফি হাদিস রসুলামা ইয়ামাল ফেতরে সামিন তো আমিন আমরা ঈদুল ফেতরের দিন খাদ্য দিয়ে ফেতরা আদায় করতাম খাদ্য দিয়ে খাদ্য দিয়ে ফেতরা আদায় করতেন আর এক আবু সাইদ খুদির থেকে বলা আছে কুন্না নুখরেজু জাকাত আল ফেতের আমরা সাদকাতুল ফেতের আদায় করতাম সামিন তামিন এক সা খাদ্য আও সামিন শাইরিন এক সা জব আও সামিন তমারিন এক সা খেজুর আও সামিন আকিতিন এক সা পনির আও সামিন জাবিবিন এক সা কিশমিশ বুখারি শরীফ হাদিস হাদিস নাম্বার চোদ্দশো উনচল্লিশ নাম্বার হাদিস এতে বোঝা গেল আসলে যেই এলাকায় যেটা প্রধান খাদ্য ওইটা দিয়ে জাকাত দিতে হবে আমরা খাই চাউল হিসাব করি গমের তো মাছের খাদ্য হিসাব করো গরুর খাদ্য হিসাব করো হ্যাঁ বিদেশিদের রুটির হিসাব না করে তুমি গরুর খাদ্য হিসাব করো এটা আমাদের দুর্ভাগ্য অবশ্য এবছর একটু ডেভেলপ করেছে আপনারা দেখেছেন ইসলামিক ফাউন্ডেশন এবারে যে ঘোষণা করেছে বলছে গমের দাম হিসাব করলে তেপ্পান্ন টাকা নেসপোসা আর যদি কিশমিশ হিসাব করে এত টাকা কারণ এগো কানে পানি গেছে হাদিসে পরিষ্কার বলা আছে যে জাকাতুল ফেতের এই কিশমিশ দিয়ে দাও আর জব দিয়ে দাও এরকম ভাবে পনির দিয়ে এরকম ভাবে খেজুর দিয়ে তার মানে হচ্ছে যেই অঞ্চলে যেটা ওই অঞ্চলে ওইটা দিয়ে ফেতরা দেওয়া উচিত এই ফেতরা গরুর খাদ্য দিয়ে দিলে হবে না এই ফেতরা ভিন দেশের খাদ্য দিলে হবে না আমি এই জন্য আমার ওই জাকাতুল ফেতের সম্পর্কে লিখে দিয়েছি যে আমি এখানে বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছি না কিন্তু আপনাদেরকে উত্তম পরামর্শ দিচ্ছি যে এক্ষেত্রে আপনারা চাউল খান এই চাউল দিয়ে আপনারা সাতকায় ফেতার আদায় করে দেন চাউল কিনে গরিবদেরকে দিয়ে দেন এটা খেয়াল রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম টাকা পয়সা দিয়ে ফেতরা আদায় করেন নাই এখনো আরবরা টাকা পয়সা দিয়ে ফেতরা দেয় না ফেতরা দেয় তারা দেখবেন ঈদের আগের রাত্রে এক রাস্তায় চাউল ওই আড়াই কেজি করে তারা পোটলা বেঁধে রাস্তায় রেখে দিয়েছে বাঙালিরা নেয় গরিবরা নেয় নিয়ে নিয়ে খাচ্ছে এটা সহি নিয়ম এটা দিয়ে আদায় করা যে যেটা খায় এবং মূল্য দিয়েও আল্লাহ নবী দেন নাই এটা হাদিসে স্পষ্ট আছে আল্লাহ রাসুল সাল্লাম এগুলো দিয়ে দিতেন কাজে এটাকে খাস করে দেওয়া এরপরে নেস্থ সা এখানেও সায়ের ব্যাপারটাও আলাদা আছে আল্লাহর নবীর যুগে সা ছিল একটা যেখানে আমরা হিসাব করেছি দুই কিলো চল্লিশ গ্রামের মতো ধরে মাপে একটু বেশ কমাছে আপনারা এটা পড়লে পাইবেন একটু বেশ কমাছে কারণ আগে ছিল পাত্র কৌটা বা পুরা পুরার মধ্যে চাউল দিলে এক ওজন হয় গম দিলে আর এক ওজন হয় খেজুর দিলে আর এক ওজন হয় কিশমিশ দিলে আর ওজন হয় এই বিতর্কের থেকে বাঁচার জন্য আমরা বলি এককালে সোজা আড়াই কিলো করে দিয়ে দেন তাহলে একেবারে ঝামেলা মুক্ত চাউল কিনে পোটলা করে গরিবদেরকে দিয়ে দেন যেই ধরনের চাউল আপনি খান আপনি খান ভালো চাউল গরিবদেরকে দেবেন নিম্নমানের চাউল এটা করেন না এখন আমাদের যে তেপ্পান্ন টাকা হিসাব করে দিয়েছে আমি এটার সঙ্গে ঝগড়া করতে চাই না যারা ওটা মানতে চান মানেন আমার কোন আপত্তি নাই কিন্তু আমার দায়িত্ব আছে হাদিসটাকে শুনাইয়ে দেওয়া আমি সেটা করলাম যে হাদিসে কোনো জায়গায় এরকম বলা হয় নাই তুমি খাইবা চাউল আর দিবা বিদেশি খাদ্য রুটি দিয়ে আটা দিয়ে হিসাব করে এরকম তুমি খাইবা পোড়ার চাউল তুমি খাইবা মিনিকের চাউল তুমি খাইবা কি আরো যে দামি চাউলগুলো আছে আর দিবা তুমি মোটা চাউল দিয়ে এটা বলা হয় না খাদ্য দিয়ে এরপরে গরিবের ঈদ আগে আল্লাহ তালা ইসলামকে কি সুন্দর করে দিয়েছেন গরিবের ঈদ আগে সাদাকাতুল ফেতর ঈদের নামাজের আগে আদায় করো আল্লাহ রসুলাম বলছেন যেই ব্যক্তি ঈদের সালাতের আগে আদায় করলো ফাহিয়া জাকাতুল মুআদাতুন এটা ফেতরা হিসেবে আদায় হলো এবং অংশে সেটা কবুলের সব পাবে আর যে ব্যক্তি জুমার পরে আদায় করলো ফাহিয়া সাদাকাত মিনা সাদাকাত এটা অন্য অন্য দানের মতো একটা দান তবে আদায় করতে হবে সব কমে গেল অন্য অন্য দানের মতো সব পাইবেন কিন্তু ঠিকই আদায় করা বাতিল হয়ে যায় না এটা আদায় করতেই হবে এটা ফরজ বা পরিভাষাগত ওয়াজিব কিন্তু কোনো পার্থক্য নাই ফরজই বলা হয়েছে আদিছে এটা আদায় করতে হবে ফেতরা কাকে দিবেন এখানে বলা হয়েছে তো তান্দিল মাসাকিন এই বইতে আটটা খাত দেওয়া আছে জাকাতের জন্য ফেতরার জন্য ওই আট খাতে আদায় করতে পারবেন তবে গরিবদের অধিকারটা এখানে বেশি কারণ এখানে হাদিসে বলা আছে এই কাতুল ফেতের ফরজ করা হয়েছে কিসের জন্য আল্লাহ রসুল বলেছেন যে এই রমজানে যে সাধারণ ত্রুটি বিচ্যুতি হয়েছে ওইগুলোর পূর্ণ কাফারা হয়ে যাবে আর গরিবদের খাবারের বন্দোবস্ত হয়ে যাবে ইসলাম এমন দিন জাকাত দিয়ে তাদেরকে যেমন স্থায়ী স্টাবলিশ করার ব্যবস্থা করেছে ঠিক তেমনি ভাবে আবার সাময়িকভাবে ঈদের দিনে দৈনীরা ঈদ করবে ভালো জামা পরবে ভালো খাবার খাবে গরিব যেন সেই দিন ভিক্ষা না করে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন গরিবদের ঈদটা আগে করার জন্য দিয়েছেন এক দুই দিন আগে গরিবের ফেতরা আদায় করে দাও আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার বা আমল করার তৌফিক দান করুন আমিন